السلام عليكم বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার দিনই এলেন অর্জন করার আল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য সুক্রিয়া গান সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও ইনশাআল্লাহ এই সালাফি কনফারেন্স দুই দিন ব্যাপী চলবে আজকে প্রথম দিন আগামীকালও ইনশাআল্লাহ চলবে দেশের অনেক প্রসিদ্ধ ইনশাআল্লাহ পর্যায়ক্রমে দিনের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন আল্লাহ আমাদের সবাইকে এই আলোচনাগুলো থেকে সঠিক দিনকে জানার বোঝার এবং আমলের নিয়তে শোনার আল্লাহ তৌফিক করুন সকলে বলে আমিন সম্মানিত ভাই বোনেরা আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হল পবিত্র প্রধানের তাপসিরের গুরুত্ব এবং সঠিক তাপসিরের উৎস ও পদ্ধতি এই বিষয়টি সম্পর্কে অল্প সময়ে আমরা সামান্য কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ প্রথমে আসলে আমরা তাফসির তাফসির কি জিনিস তাফসির কাকে বলে তাফসির বলতে কি বোঝা কি বোঝানো হয় একটি জিনিস আমাদের বাংলাদেশের মোটামুটি সকলের কাছে পরিচিত যত ওয়াজ মাহফিল হয় ওয়াজ মাহফিল গুলোর এখন অধিকাংশই নাম হলো তাফসিরুল কোরআন মাহাতির এই জন্য বাংলাদেশের মোটামুটি সকল ভাই বোনদের কাছে তাফসির শব্দটি এটি প্রায় পরিচিত কিন্তু আসলে তাফসির বলতে কি বোঝানো হয় এই বিষয়টির সাথে এখনো পুরোপুরি পরিচয় বাংলাদেশের বাংলা ভাষাভাষী বোনদের এখনো ঘটে নাই কারণ নাম হলো তাফসির কোরআন মাহাতির আলোচনা হয় হরিণের মিথ্যা ইচ্ছা কাহিনী নাম আলোচনা হয় বিভিন্ন ধরনের মিথ্যা একজনের বিরুদ্ধে একজনের উৎসাহ রচনা একজন আরেকজনকে গালিগালাজ এবং বিভিন্ন ধরনের আজকবি এগুলি সাহেবদের কারামতি নামে আলোচনা করা হয় এই জন্য আসলে তাফসির বলতে কি বোঝানো হয় সঠিক তাফসির কি এ সম্পর্কে আমাদের কিছু মোটামুটি ধারণা রাখা বর্তমান সময়ের আলোকে খুবই জরুরি তাফসির শব্দটি আল্লাহ আলমী কোরআন কারিমে ব্যবহার করেছেন সোরা আল তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন ولا يأتونك بمثل إلا جئناك আল্লাহ বলেন যে তারা এমন কিছু দৃষ্টান্ত বা এমন কিছু নমুনা এমন কিছু জিনিস নিয়ে আসতে পারে না বা যখনই তারা নিয়ে আসে আল্লাহ রব্বুল আলমী তখন এর চাইতে অধিক সুন্দর এবং হক আল্লাহ তাফসির ব্যাখ্যা আল্লাহ আলমিন নিয়ে আসেন অর্থাৎ আল্লাহ আলমিন যেই ব্যাখ্যা যে নির্দেশনা দেন এটা হল সবচাইতে উত্তম সবচাইতে সুন্দর তাফসির আল্লাহ আলমিন এখানে আহসানা তাফসিরা তাফসির শব্দটি ব্যবহার করেছেন কোরআনে কারিমকে আল্লাহ আলমিন কেয়ামত পর্যন্ত মজিদ করে নাজিল করেছেন অর্থাৎ কোরআন কারিম এমন একটি কিতাব যেই কিতাবের প্রত্যেকটি বাক্য প্রত্যেকটি আয়াতের কারিনা প্রত্যেকটি সুরা আল্লাহ কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন যে সম্ভব হলে এর মতো একটি আয়া এর মতো একটি সুরা তোমরা বানিয়ে নিয়ে আস এই চ্যালেঞ্জ দেওয়ার কারণে আল্লাহ আলমিন কোরআনে কারিমের গাফুটিটা কোরআনে কারিমের মজেস্তা এত শক্তভাবে গাঁথুনিটা দিয়েছেন যে এটা অনেক কিছুই মাঝে মাঝে বোঝার জন্য ব্যাখ্যার প্রয়োজনীয়তা হয়ে পড়ে হাদিসকে আল্লাহ আল্লাহ সুবাহ তারা চ্যালেঞ্জেবল করেন নাই অর্থাৎ কেমন পর্যন্ত এটাকে দুনিয়ার মানুষের কাছে বলা হয় না যে আমার যদি একটা কথার মতো কথা তোমরা কাজে বাড়ি নিয়ে আসো এই জন্য নবী সাল্লামের হাদিসে হাজার হাজার অসংখ্য জাল হাদিস বের হয়েছে কারণ হাদিসকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে নবী সালামের মাধ্যমে বর্ণনা করা নেই কিন্তু কোরআনকে আল্লাহ আলমিন চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন কে পর্যন্ত কেউ এই কোরআনে কালিমের মতো গাঁথুনি দিয়ে একটা বাক্য একটা আয়াতে কালিমা বানাতে সক্ষম হবে না فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه الله تعالى বলেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা এই কোরআনকে জমা করা এই কোরআনকে পড়ার জন্য এই কোরআনে কারিমকে সংরক্ষণ করা কোরআনে কারিমকে লিখিত আকারে রাখা এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব কোরআন শুধু নাজিল করা আমার দায়িত্ব না কোরআন শুধু সংরক্ষণ করা আমার দায়িত্ব না কোরআন যেমন শাব্দিক পাবে আমি আল্লাহ কোরআন সংরক্ষণ করব ঠিক একইভাবে কোরআন কারিমের ব্যাখ্যা কোরআন কারিমের তাফসিরকেও আমি আপনাকে শিখিয়ে দিব এবং কেয়ামত পর্যন্ত এই বিশুদ্ধ তাফসিরকেও সংরক্ষণ করা হবে সোহান আল্লাহ আলমিন এই কোরআনে কারিম আল্লাহ নাজিবকৃত এই কোরআনে কারিম ব্যাখ্যার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে সুরা নাহলের আল্লাহ রব্বুল আলমিন বলেন وأنزلنا إليك আমি আপনার উপরে যে করি মানুষের জন্য যে কোরআন নাজিল করা হয় এটা ব্যাখ্যা করা এটা বয়ান করা হলো আপনার দায়িত্ব কর্তব্য আপনার উপরে কোরআন নাজিল করে লিখতে আপনি মানুষের সামনে এদিকে বয়ান করে এই জন্য নবী সাল্লাহ আলহি ওসাল্লামের সহি হাফিজ গুলো হলো কোরআনে কেন তাফসির কোরআনে কেন বায়ান যদি হাদিসকে অস্বীকার করে তাহলে সে মূলত কোরআন কারিমকে অস্বীকার করবে এই জন্য যারা মন্ত্রিনে হাদিস যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করেন যারা কোরআন কোরআনের হাদিসের দরকার নাই হাদিস মানে না এই জাতীয় কথা যারা বলেন তারা মূলত কোরআনে কারিমকে অস্বীকার করে কারণ কোরআন কারিমের বয়ান কোরআন কারিমের ব্যাখ্যাটাই হল হাদিস আল্লাহ নবী সাল্লামকে কোরআন ব্যাখ্যা করা কোরআন তাফসির করার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই দিয়েছেন সোহান কোরআন অনেক আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাহাবাই কালামের সামনে নিজেই তাফসির করেছেন যেমন সুরা আল্লাহ আমের বিরাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আল্লাহ রসুল সাল্লাম ব্যাখ্যা দিলেন তোমরা যেমন ধারণা করতেছ যুবক না নিশ্চয় রকম নয় বরং এখানে জুলুম মানে হল আলী ইসলাম সন্তানকে লক্ষ্য করে যেটি বলেছেন লা বলছেন যে আল্লাহর সঙ্গে শিরিক করিও না কারণ শিরিক হল সবচেয়ে বড় জুলুম জুলমে আজিম সুতরাং আল্লাহ এখানে ইমানের সাথে জুলুম মিশ্রিত করিও না জুলুম মানে শিখ এই ব্যাখ্যাটা অসংখ্য করে অর্থাৎ শুধুমাত্র নিজে নিজে অনুবাদ করে কোরআন শুধু সরল অর্থে অনুবাদ করে কোরআন সকল বিষয় বোঝার জ্ঞান লাভ করা সম্ভব নয় কোরআন কারিমের ব্যাখ্যা অবশ্যই লাগবে কোরআন কারিমের তাফসির লাগবে তাফসির ছাড়া ব্যাখ্যা ছাড়া কোরআন কারিমকে শুধু অর্থ দিয়ে শাস্তিক অনুবাদ দিয়ে সম্পূর্ণ করা সবকিছুই বোঝা সম্ভব নয় এজন্য আল্লাহ রসুল সাল্লাম অনেক সাহাবির জন্য তাফসিরের জ্ঞানের জন্য আল্লাহ কাছে দোয়াও যেমন আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ জন্য আল্লাহ সাল্লাম দোয়া হে আল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাসকে আপনি দ্বীনের বিশেষ জ্ঞান গভীর জ্ঞান আপনি দান করুন ও আল্লিম হোক এবং কোরআন ব্যাখ্যা করা কোরআন দিন করা এইরকম ট্যালেন্ট আপনি তাকে দান করুন তাহলে নবী সাল্লাম নিজে কোরআন ব্যাখ্যা করেছেন এবং সাহাবাই কেরামের থেকে যারা সবচেয়ে বড় বড় সাহাবি এই সকল সাহাবাই গ্রামদেরকে বড় আলম সাহাবিদেরকে আল্লাহ রসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন ওই সকল সাহাবাই নবী সাল্লামের পরে তাবেদিনদেরকে তাবেদিনদের মধ্যে অনেক বড় বড় আলেম জ্ঞান শিক্ষা দিয়েছিলেন এই জন্য আমাদের প্রথম কথা হলো যে কোরআন কারিমের তাফসির এটি একটি অপরিহার্য বিষয় কোরআন কারিমকে জানার জন্য বোঝার জন্য মানার জন্য কোরআন কারিমের তাফসির লাগবে এরপর আমরা আসি কোরআন এই তাফসির করার ক্ষেত্রে বিশুদ্ধ তাফসিরের ক্ষেত্রে আমাদের পদ্ধতিটা কেমন হবে বিশুদ্ধ তাফসির বলতে আমরা কোন তাফসিরকে বুঝবো কারণ আমরা দেখা যায় হাতে না গেলে অসংখ্য কোরআনের তাফসির আমাদের সামনে পাই তাহলে যে কোনো তাফসির গ্রন্থ যে কোনো তাফসিরের কিতাব পাইলেই কি আমরা ওই তাফসির থেকে এলেন নেওয়া শুরু করব অথবা আমরা শুধু তাফসিরুল কোরআন মাহাতিরের বড় বক্তা তাফসিরুল কোরআন মাহাতিরের প্রধান আন্তর্জাতিক খেয়াতি সম্পন্ন মুফাসিরে কোরআন এরকম মুফাসিরে কোরআন পাইলেই কি আমরা সেই তাফসির গ্রহণ করে নিব এজন্য জন্য তাফসিরের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে সঠিক তাফসির বিশুদ্ধ তাফসিরের পদ্ধতি কি হবে উৎস কি হবে বিশুদ্ধ তাফসির হতে হলে সঠিক তাফসির হতে হলে পাঁচটি পদ্ধতির অনুসরণ অপরিহার্য আলোচনা জাহাজের তাফসির কারকদের মতে যে পাঁচটি পদ্ধতিতে কোরআন কারিমের বিশুদ্ধ সঠিক তাকসির করা হয় যুগে যুগে আহসুল্লাহ জামাতের ওলামায় কেরাম এই পাঁচটি বিষয়কে সামনে রেখে তারা কোরআন কারিমের তাকসির করতেন যখন এই পাঁচটি বিষয়ের বাহিরে গিয়ে কেউ কোরআনের তাফসির করা শুরু করবে তখনই বোঝা যাবে যে এই লোকটা কোরআন একাডেমির সঠিক ব্যাখ্যা থেকে বিচ্ছুত হয়ে নিজের মন গড়া তাফসির করা শুরু করে দিয়েছে এক্ষেত্রে পাঁচটি বিষয়ে আমাদের প্রথম জানতে হবে যে কোন পাঁচটি বিষয়ের আলোকে তাফসির হলে সেটি বিশুদ্ধ তাফসির প্রথম বিষয় হল তাফসির কোরআন বিল কোরআন অর্থাৎ কোরআন একাডেমির এক একটি আয়াত আরেক আরেক আয়াতের তাফসির আল্লাহ আলমী কোরআন একাডেমির মধ্যে নিজেই অনেক আয়াতে একাডেমির তাফসির করেছেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন এবং কোন আয়াতের কালিমায় আল্লাহ সংক্ষিপ্ত বর্ণনা করেছেন অন্য আয়াতের কালিমায় দিয়ে আল্লাহ আমি সেটা বিস্তারিত বর্ণনা দিয়েছেন অর্থাৎ আল্লাহ কোরআনে কালিমের ভিতরে কোরআনের এক আয়াত তারা আরেক আয়াতের তাফসির করেছেন তাহলে বিশুদ্ধ তাফসির হতে হলে প্রথম যেমন আল্লাহ অনেক সুরার মধ্যে নিজেই ব্যাখ্যা করেছেন আল্লাহ করলেন করলেন আকাশের এবং তরেতে এরপর নিজে প্রশ্ন করলেন তরে তরে কি জিনিস তরে বলতে কি জানো তোমরা কি বুঝো আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই কোরআনকে তাফসীর করে দিয়েছেন যে উজ্জ্বল নক্ষত্র এক আন্নাজ মুসাহিব এটাই হলো তরেক তাহলে তরেকের ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ আলমী নিজে এক আয়াতে প্রথম তরেকের পছন্দ করছেন বান্দা তরেক এই জিনিস বুঝবে না আল্লাহ সাথে সাথে তরেকের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন সোহান সুতরাং এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم এই নম্বরটা তোমরা সকল চুক্তি ওয়াদা পূর্ণ করো আর তোমাদের জন্য সকল বাহিনীগুলো আমকে হালাল করা হলো ইল্লা মা ইউতা আলাইহিম যা তোমাদের সামনে পেশ করা হবে তা ছাড়া এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-মাইদা 3 নম্বর আয়াতে এই কোন কোন জিনিস হারাম সেগুলো আল্লাহ পেশ করে দিয়েছেন নিজেই তাফসীর করে দিয়েছেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به তোমাদের জন্য হারাম করা হলো মৃত প্রাণী রক্ত শুকরের দুষ্ট তারপর যেগুলো আল্লাহ জবাই করা হয় এগুলো আল্লাহ আলমী নিজেই এক আয়াতে এক নম্বর আয়াতে বললেন যা পেশ করা হবে তা ছাড়া তিন নম্বর আয়াতে আল্লাহ আলমী পাশে করে দিয়েছেন তাহলে এরকম অসংখ্য কোরআনকারীর মধ্যে আমরা দেখবো যে এক আয়াত দিয়ে আল্লাহ আলমিন আর এক আয়াতের তাফসির করেছেন দুই নম্বর সঠিক তাফসিরের পদ্ধতি হলো যে কোরআনে কালিমের তাফসীর করা হবে নবী সাল্লামের সহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আস-সুন্নাহ মুবায়্যিনাতুল হলো নবী সাল্লাল্লাহু হাদিস হলো কোরআনে কালিমের বয়ানকারী কোরআনে কালিমের ব্যাখ্যা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি হিসাবে ব্যাখ্যা হিসাবে গ্রহণ করে নিতে হবে এই জন্য যিনি কোরআনের তাফসীর করবেন তিনি ওই আয়াতের তাফসির নবী সাল্লামের সহি হাদিসের মধ্যে খুঁজলেন যে ওখানে পাওয়া যায় কিনা এই আয়াতের তাফসির যদি পাওয়া যায় ওই তাফসিরটাই তিনি গ্রহণ করবেন কারণ নবী সাল্লামকে আল্লাহ আলমী কোরআনে তাফসির করার দায়িত্বই দিয়েছেন মধ্যে আমরা তারা লাভ করি যেগুলো আল্লাহ রসুল সাল্লাম ওই আয়াতগুলোর ব্যাখ্যা পেশ করেছেন তা একটা আমলের কথা বলছেন তা একটা বিষয়ের কথা বলছেন সাথে সাথে নবী সাল্লাম আয়াতটা পেশ করে দিয়েছেন মহাদেশের একটা একটা বাপ করেন একটা কথা লেখেন সম্পৃক্ত আয়াত থাকলে সাথে সাথে তারা ওই আয়াতটা উল্লেখ করে দেন অর্থাৎ ওই আয়াত দিয়ে ওই আয়াতের ব্যাখ্যায় এই আদিশগুলো এটাই তারা সেখানে সঠিকভাবে তিন নম্বর হল কোরআন তাফসির হবে বিল আসার আসার দ্বারা অর্থাৎ সাহাবাই গ্রামের বক্তব্য দিয়ে সাহাবাই গ্রামের কাউ সাহাবাই গ্রামের মধ্যে যারা বিশেষ করে তাফসিরের জগতে প্রসিদ্ধি অর্জন করেছেন এই সকল সাহাবাই গ্রাম কোরআন কারিমের কি ব্যাখ্যা দিয়েছেন কোন ব্যাখ্যা পেশ করেছেন সেগুলো দেখতে হবে এরকম ইবনে আব্বাস বিশেষ করে অনেক আয়াতের করেছেন আব্দুল্লাহ বিন করেছেন আম্মাজান আয়সা রবি আল্লাহ তাফসিল করেছেন অনেক বড় বড় সাহাবাই এই আয়াতের কালিমাগুলোর তাফসিল মানুষের সামনে জনগণের সামনে পেশ করেছেন এই জন্য বিশুদ্ধ তাফসিলের বৈশিষ্ট্য হবে হবে গ্রহণ করা হবে চার নম্বর ভাষার মাধ্যমে তবে সাপেক্ষ অর্থাৎ অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আরবি ভাষা সম্পর্কে ভালোভাবে না জানলে সেই বিষয়গুলোর ব্যাখ্যা বুঝা তাফসির বুঝা সম্ভব না এই জন্য বিশুদ্ধ সঠিক করতে হলে যে ওই শব্দটা আমাদেরা ওই যুগে বা আমাদের কবিরা আমাদের সাহিত্যিকরা কোন শব্দে কোন অর্থে কোন বিষয়ে জিনিসটি বুঝাইতেন সেই ভাষাগত দিকটা বোঝাটা জরুরি এই ভাষাগত দিক লক্ষ্য করেও ওরা থাকছে তবে এটা সবসময় শুধু ভাষার দিকে লক্ষ্য করে থাকছে হবে তা না এটা শব্দ সাপেক্ষ এই ভাষাগত তাৎসিকটা সালাতের সলহীন যারা আমাদের আহমসুল সালাত পাচ্ছে কারণ এই ভাষায় এই শব্দটাকে এইভাবে প্রয়োগ করেছেন কিনা এইভাবে বুঝেছেন কিনা যদি হয় তখন এটা কোরআনকারের তাফসির হিসাবে গ্রহণযোগ্য হবে আর পাঁচ যে জিনিসটি সেটি হল কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে সালাতের মতামতকে অগ্রাধিকার দিতে সালামেরা কোরআনে যে আয়াতকে যেই শব্দ দিয়ে বুঝেছেন যেই বাক্য দিয়ে বুঝেছেন যে আমলের মাধ্যমে বুঝেছেন ঠিক ওই পদ্ধতিতে কোরআনে কারিমের তাফসিরকে আয়াতের ব্যাখ্যাতে বুঝতে অর্থাৎ বর্তমানে নতুন করে যত বড় আলম হোক যত বড় জ্ঞানী হোক যত বড় মুস্তাহিদ হোক যত বড় প্রতি হোক তিনি এখন নতুন করে কোনো ব্যাখ্যা পেশ করার সুযোগ এখন নাই উনি বলতে পারবেন না যে এই আয়াতকে এটা বোঝানো হয়েছে এই কথা বলার সুযোগ বর্তমানে নাই এখন যতজনই তাফসির করবেন তাদের তাফসির তাদের ব্যাখ্যা এটা পূর্বেকার সালাতে সালেহিনদের পূর্বেকার আহমুসুল্লাহ জামাতের তাফসির কারকদের তাফসিরের সাথে মিল থাকতে হবে তার বাহিরে গিয়ে কোরআন একাডেমির কোন ব্যাখ্যা কোরআন একাডেমির কোন আয়া কোরআন একাডেমির কোন শব্দকে বোঝার ব্যাখ্যা করার সুযোগ নাই একটা সময় এসেছে আপাসি যুগের শেষ দিকে এসে এই পুরানি কালিমের সঠিক ব্যাখ্যা থেকে বিচ্ছুত করে বিক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া শুরু হয়েছিল প্রথম এই কাজটা শুরু করে আপাসি যুগের শেষ দিকে শিয়া সম্প্রদায় পুরানি কালিমের বিক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া শুরু করে শিয়া হল প্রথম পুরানি কালিমের বিক্ষিপ্ত ভুল ব্যাখ্যা পুরানি কালিমের সঠিক তাকসির থেকে বিচ্ছুত হয়ে ভুল ব্যাখ্যা দেওয়া ভুল তাকসির করা শুরু করেছিল প্রথমে তারা ব্যাখ্যা দিল সোরা রহমানের আয়াত মানে মানে দুই বাহার দুই সাগর দুই সাগর মানে একজন আলী আর একজন আচ্ছা এরপরে বলছেন ওই দুই সাগর থেকে লুকজুর এবং মারজান বিকৃত ব্যাখ্যা শিয়ারা করেছে এরপরে করেছে এরপরে বাপলে দিয়া তারপরে বিভিন্ন শ্রুতি সম্প্রদায় নামে এলহামের নামে এই কোরআনের বিভিন্ন আয়াতের বিকৃত ব্যাখ্যা বিকৃত তাফসির এরপরে করেছে এমনকি কাদিয়ানিরাও এই কোরআনের বিকৃত ব্যাখ্যা করেছে যেমন কোরআন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে খাওয়া কি বলছেন যে না এখানে আংটি আংটি যেমন সৌন্দর্য করে এরকম সমস্ত নদীদের সৌন্দর্য বর্ধন করেছে এখানে তো নবী সাল্লামকে শেষ করে বলা হয়নি তারপরে খাপার মানে সিনমোহন তো চিঠির উপরে সিনমোহন দেওয়া হয় সিনমোহন দেওয়া মানে শেষ চিঠি না এটা সুতরাং এখানে খাতাবুল নবী নিম্মানি নবী সাল্লাল্লাহু আলাইহি শাসকবিয়া গোলাম মাহমুদ কাদিয়ানি তিনি এই পুরাণের কারিমের আয়াতের বিকৃত অনেক আয়াতের কারিমের বিকৃত ব্যাখ্যা দিয়েছেন সর্বশেষ আমি যে কথাটা বলে শেষ করব বর্তমানেও আমাদের এই বাংলাদেশে আমাদের এই যেই আয়াতের কারিমাগুলো যুগে যুগে বিভিন্ন ধরনের বিভ্রান্ত সম্প্রদায় শিয়া তারা বিভিন্ন আয়াতে কারিনার বিকৃত বিকৃত ব্যাখ্যা যেভাবে করেছে আজকে আমরা বাংলাদেশেও সুন্নি নামে আহলে সুন্নতের নামে আমরাও এরকম পুরাণ বিভিন্ন আয়াতের বিকৃত ব্যাখ্যা আমরা শুনতে পাই দেখতে পাই বর্তমানে ইউটিউবের যুগ হওয়ার কারণে ইন্টারনেটের যুগ হওয়ার কারণে তথ্য প্রযুক্তির কারণে প্রতিনিয়ত আমরা কোরআন কারিমের এরকম বিকৃত ব্যাখ্যা আমাদেরকে শুনতে হয় আমি কয়েকটা আয়াতের কথা আপনাদের সামনে তুলে ধরে শেষ করবো যেমন সুরাল মাদার পঁয়ত্রিশ নম্বর আয়াত يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة এই আয়াতের তাফসির বাংলাদেশে সবচেয়ে বেশি হয় যে কোনো জায়গায় যে কোনো মাহফিলে মাহফিলে গেলেই এই আয়াতটা শোনা যায় ওসিলা আল্লাহ পাক বলছেন তোমরা ওসিলা ধরো তাহলে ওসিলা ধরো মানে বিশ্বাসের করতে হবে মানে সরাসরি ব্যাখ্যা যে বক্তাগু ইলাইহিল ওসিলা আর বক্তাগু ইলাইহিল বিশ্বাসের মানে বিশ্বাসের ধরো বিশ্বাসের অনুসন্ধান করো অথচ এই ব্যাখ্যা এই চোদ্দশো বছরের সালাফে সালেহিনদের মধ্যে কেউ এই ধরনের ব্যাখ্যা পেশ করেন নাই এখানে এই আয়াতের ব্যাখ্যা ছুটে ছুটে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন কিন্তু এই ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো পার্থক্যের নাই কিন্তু বাংলাদেশে আমরা প্রত্যেক এলাকার এলাকার ঘরে ঘরে বক্তা বইলে ওসিলার ব্যাখ্যা শুনি যে আমরা ওসিলা ধরতে হবে যে কোনো একজন ব্যক্তিকে ধরা লাগছে না ধরলে সাফা পাওয়া যাবে না না ধরলে জানাতে পাওয়া সম্ভব হবে না এই জন্য বক্তা বইলে ওসিলা এটা কোরআনে আয়াতে বিকৃত ব্যাখ্যা বিশুদ্ধ তাফসির থেকে বিচ্ছুত কোরআনে কারিমের তাফসির সুরা আত্মাহ একশো উনিশ নম্বর আয়াত يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ তোমরা সত্যবাদীদের সাথে থাকো এই সত্যবাদী মানে আমাদের বিশ্বাসীরা সব জায়গায় দেখবেন কোন ব্যাখ্যা হলো বাংলাদেশে যে বিশ্বাসীরা হলো সাথে অথচ আল্লাহ রব্বুল একশো উনিশ নম্বর আয়াতের আগে একশো আঠারো নম্বর আল্লাহ রব্বুল তিনজন প্রসিদ্ধ সাহাবি সেই ঘটনা তাগুদের যুদ্ধে তারা যেতে পারেন নাই পরে সত্য কথা বলে নবিসামের কাছে উপদেশ করেছিলেন আল্লাহ তাদের তবা কবুল করেছিলেন তবা কবুল করে আল্লাহ পাক তাদেরকে সাবেকেই হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই সাবেকেই তিনজন সাহাবি যেরকম সাবেকেই হয়েছেন তারা সমস্ত বিপদ আবার মাথায় নিয়েও তারা সত্য কথা বলতে ভয় পান নাই সত্যের উপরে অবল ছিলেন তোমরা এরকম হয়ে যাও অথচ এই সবেতেই দিয়ে বিকৃত ব্যাখ্যা পেশ করা হয় তারপরে সুরা আল ইসরার বিরাশি নম্বর আয়াত وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আল্লাহ বলছেন যে আমি কোরআনকে শিফা বানিয়েছি সেবা যে এটা অন্তরের যত রোগ আছে ইমানের যত রোগ আছে এগুলো শেখা কিন্তু ওই বিশুদ্ধ থেকে বিচ্ছুত হয়ে আমাদের বাংলাদেশে এই শিল্পের ব্যবসাকে তাবিজের ব্যবসাকে তামিনার ব্যবসাকে বৈধতা দেওয়ার জন্য এই আয়াতে কালিনার ভিত্তিতে ব্যাখ্যা করা হবে তারপরে সুরা আনসার আমানু আতিউল্লাহ ওয়া বাংলাদেশে দলিল পেশ করা হয় যে দেখো আল্লাহ বলছে ওয়াউলিল আমরি মিনকুম তোমরা চার মাযহাবের যে কোনো এক মাযহাবকে মেনে না দিয়ে আজ পর্যন্ত যুগে যুগে কোন সালাদ কোন কাপসের কারণ এই অলিল আহমের লিঙ্কন দিয়ে একজন নিদানকে তাকলিফ করার জন্য অনুসরণ করার জন্য আল্লাহ বুঝিয়েছেন এই ব্যাখ্যা দুনিয়ার কোন তাফসিরে উল্লেখ করা হয় নাই যুগ যুগে কেউ করে নাই কিন্তু এটা বর্তমানে বাংলাদেশের তাফসির করা হয় এবং তাফসির করেন তারা যারা বাংলাদেশের ক্ষতিগত উম্মা যারা বাংলাদেশের মোনাজিরে জামান যারা বাংলাদেশের মোজাদ্দিরে জামান এইরকম বিশাল বিশাল উপাধি উপাধি প্রাপ্ত ভাইয়াই আমাদের বাংলাদেশের কাছে করেন দেখো আল্লাহ বলছে উনি আমাদের ইনকম অর্থ হলো তোমাদেরকে যে কোনো একটা মাঝা মেনে নিতেই হবে আল্লাহ বাধ্যতা করেছে এইটা কোরআন আয়াতে বিকৃত থাকছে এরপরে সোনা আল্লাহ পনেরো নম্বর আয়াত قد جاءكم من الله نور وكتاب مبين দেখো আল্লাহ তার আসছে কিতাব মুবিন আসছে তো নূর মানে মোহাম্মদ সাল্লাহাম সুতরাং মোহাম্মদ সাল্লাহাম নূরের তৈরি এই আয়াতের না দিয়ে নবী সাল্লাহামকে নূরের তৈরি বানানো দলিল এটা হলো কোরআন এখানে বিকৃত বিচ্ছুত পাচ্ছে যেটা নিজেদের মন মরা নিজেদের ইচ্ছা মতো তাফসিল করা তারপরে সুরাল হুজুরাতে সাত নম্বর আয়াত ওয়া আন্না ফীকুম রাসূলুল্লাহ জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন দেখো আল্লাহ রসুল সব জায়গায় আছেন তাহলে আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির এই আয়াতের কারণে দিয়ে নবী সাল্লামকে হাজির নাজির বানানোর দলিল কোরআন একাডেমে বিকৃত ব্যাখ্যা বিকৃত থাকছে তারপরে সুরা ইউনুসের পঁচাশি নম্বর আয়াত قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا الله বলছেন রাসুল বলুন যে আল্লাহর দয়া ও মেহরবানিতে বিভক্তাহ আর আল্লাহর দয়া এবং রহমত পাওয়ার কারণে সর্বু খুশি থাকা উচিত তোমাদের তো দেখো আল্লাহ রসুল হলেন রহমতুল্লিল আলমী তাহলে রহমতুল্লিল আলমিনের জন্য খুশি হওয়া উচিত খুশি হওয়া মানে তার জন্মদিনে ঈদের মিলাদের জন্য উদযাপন করা এটা হলো বাংলাদেশের ঈদের মিলাদের জন্য উদযাপনের দলিল কোরআন একাডেমির এই আয়াত এই আয়াত একাডেমির বিকৃত বিচ্ছুত থাকছে মন গড়া এরকম আজকে আমাদের দেশে হয়ে থাকে যেগুলো পূর্বেকার সালাফরা কেউ এইভাবে আয়াতগুলোকে বুঝেন নেয় তারপরে একটা প্রসিদ্ধ আর আয়াত রয়ে গেছে এটা নাম অভিনয় من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ বলছেন আল্লাহ যাকে হেদায়ত দেন সে হেদায়ত পায় আর যাকে হেদায়ত দেন না ফালাম তাজিদ আল্লাহু ওয়ালিয়া মুর্শিদা তার জন্য কোনো ওয়ালি মুর্শিদ তুমি খুঁজে পাবে না তো দেখেন যে আল্লাহ এখানে বলে দিচ্ছে ওয়ালিয়া মুর্শিদা মানে পীর সাহেব ফালাম তাজিদ ওয়ামাই মুদ্দিন ফালাম তাজিদ আল্লাহু ওয়ালিয়া মুর্শিদা আয় ফিরাম কামেলা নাউজুবিল্লাহ অর্থাৎ তার জন্য কোনো মিনিট আমল পাওয়া যাবে না এইটা কোরআন কত বড় জঘন্যতম বিকৃত তাফসির যে নিজেদের নিজেদের মত করা নিজেদের ইচ্ছা মতো ওয়ালিকে যে করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের সামনে যে আল্লাহ কিতাবকে আল্লাহর বাড়িকে কথাকে নিজের ইচ্ছা মতো বন্ধরা তাফসির করা হচ্ছে অথচ তারাই আমাদের দেশে আমরা বলি যে বিশ্বের এক নম্বর হক তরিকার অনুষ্ঠান এই জন্য আমার ভাই বোনরা আমরা তাফসিরের ক্ষেত্রে খেয়াল রাখবো যে কার তাফসির পড়ব কার তাফসির শুনবো শোনার আগে দেখতে হবে যার তাপসির পড়তেছি যার তাপসির শুনতেছি ওনার আকিদার মানহাজ বিশুদ্ধ কিনা আকিদার মানহাজ বিশুদ্ধ না হলে তিনি যত বড় তাপসির কেন করুন না কেন তার তাপসির পড়াও যাবে না তার তাপসির শোনাও যাবে না কারণ সুন্দর সুন্দর কিছু কথা হয়তো পাওয়া যাবে কিন্তু এমন জায়গায় এসে এমন একটা আকিদা এমন একটা বিষ ঢুকে দেওয়া হবে যেটা আপনি আমি তেরো পাবেন অনেকে বলতো তার অসুবিধা দেখি আমি এখানে ভালো যেটা এটা গ্রহণ করবো যেটা খারাপ এটা আমি নিব না তা আপনি যদি ভালো খারাপ হয়ে বুঝতেন তাহলে তো আপনি তাকে শোনায় রাখতেন আপনি নিজে তাপসে লিখতে পারতেন নিজে তাপসে করতে পারতেন হ্যাঁ, এই জন্য খেয়াল রাখতে হবে যে তাকসির পড়ার ক্ষেত্রে তাকসির শোনার ক্ষেত্রে এলেন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যার থেকে এলেন দিচ্ছি তিনি পরিচিত হতে হবে কোন গুহার মধ্যে থেকে গর্তের মতো করছে যে তারা ছাত্র কে সমসাময়িক সাথে তার সম্পর্ক কি কিছুই না জানে হঠাৎ করে একটা গুহা থেকে পাহাড়ের গুহা থেকে জঙ্গল থেকে একটা ভিডিও ছেড়ে দিচ্ছে আপনি আমি বসে বসে এখানে এলেন নিতেছি যে কি সুন্দর বক্তব্য কি সুন্দর কথা উনি কে তাকে কিছুই চিনি না এইরকম অপরিচিত ব্যক্তি থেকে এলেন নেওয়া যাবে না এলেম একটা দিন এলেম দিন এলেম দিন তো খেয়াল হবে যে ক্ষেত্রে যেখানে তাফসির উপর মাহফিল শুনবেন দল বেঁধে ভাই জায়গায় সে উপর মাহফিল অমুক তাফসির কারো রাখবেন ওই যে শুনবেন যিনি আন্তর্জাতিক আমাদের দেশে আরো বেশি তাফসির কারণে সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন করা এখন শোনাটাকে আপনি ভালো করে ভেবে নেবেন তার আকিদা হাসটা তার আকিদা হাস বিশুদ্ধ কিনা তিনি আহরুসুল্লাহ জামাতের আকিদা ভালো করে পোষণ করেন কিনা তিনি কোন মানহাজের বিশ্বাসী তার মধ্য দিয়ে সেটা ভুল করবে অনেকে করে যে উনি এটা ভুল করছে এটা ভুল করছে এটা ভুল করছে যার আকিদা মানহাজেই ভুল তার থেকে তো ভুলে বাইরে আপনার যেই প্রাণী সে প্রাণীর বাচ্চা তো যেটা তার ওয়াজ মাহফিল আলোচনা বিভিন্ন জায়গায় সেটাই বের হবে এই জন্য আগে আগে যারা নামাজ দেখে তারপরে তার একটি অবস্থা দেখে তারপরে আমাদেরকে ওরা একাডেমির তফসিল শিখতে হবে জানতে হবে পড়তে হবে শুনতে হবে বুঝতে হবে আমল করতে হবে আল্লাহ আলমী আমাদের সবাইকে বিশুদ্ধ তাফসির জানা বোঝার আমল করা প্রতীক আল্লাহ আলমী আমাদের সবাইকে ওরান একাডেমির সাথে সম্পর্ককে গভীর করার কোরআনে একাডেমির সাথে আমরা যাতে জীবনকে জীবন সমৃদ্ধ হয়ে কোরআনের আলোকে জীবন করতে পারে আল্লাহ পাকে আমাদেরকে সে তফিক করুন আল্লাহ রব্বুল এই সারাফি কনফারেন্সকে কখনো মঞ্জুর করে দিন সারাফি কনফারেন্সের শেষ পর্যন্ত যে সকল আলোচনা করবেন যেন আমরা সঠিক এলেন তাদের থেকে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে গতি দান করুন আমি আলমী সোহানা আল্লাহ আসাদ